ঘোড়া আর গাধা অনেক দিন আগে নদীর ধারে একটা ছোট্ট কুড়ে ঘরে এক বৃদ্ধ ধোপা থাকত তার ঘোড়া আর গাধাকে নিয়ে আজ সারাদিন যা খাটুনে গেছে আমি খুবই ক্লান্ত আরে তুমি কেন ক্লান্ত হবে আমি তো সব বোঝা নিয়ে গেলাম তুমি তো শুধু প্রভুত্ব পিঠে নিয়ে ঘুরলে কি যে বলো আর দুঃখ না করে ঘুমিয়ে পড়ো শুভরাত্রি গাধা ঠিক কথাই বলেছে রোজ সকালে ধোপা কাঁচা জামা কাপড় নিয়ে আশেপাশে গ্রামে যেত যারা জামা কাপড় ধুতে দিয়েছিল তাদের ফেরত দিতে যেহেতু তাকে অনেকটা রাস্তা যেতে হয় তাই সে নিজে ঘোড়ার পিঠে চাপত আর সব বোঝা গাধার পিঠে চড়িয়ে দিত বেচারা গাধা সত্যি খুব কষ্টের জীবন আজকে কোনো জামা কাপড় আছে স্যার ও ভালো হয়েছে তুমি এসেছো আমার ভাই গতকাল তার স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে এসেছে তাই অনেক জামা কাপড় তোমাকে কাচতে হবে কোনো ব্যাপার না স্যার আমি কালকের মধ্যে সব কেচে এনে দেব খুব ভালো আজ জামা কাপড় দেবেন নাকি মা আহ হেনরি আমার নাতি নাতনিরা ছুটি কাটাতে এখানে এসেছে ওরা সারা দিন মাঠে খেলাধুলো করে জামা কাপড় ভীষণ নোংরা করে তাই আমাকে অবশ্যই বলতে হবে যে তোমাকে ওই জামা কাপড় কাচতে অনেক পরিশ্রম করতে হবে কোনো ব্যাপার না মা আমি কালকেই সব দিয়ে যাব আজ জামা কাপড় দেবেন নাকি কাল ঘরদোর পরিষ্কার করেছিলাম আমার পর্দাগুলো সব কাচতে হবে তুমি কি কালকের মধ্যে এগুলো দিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাব কালকের মধ্যে সব কেচে দিয়ে যাব এইভাবে ধোপা বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় নিতে লাগলো মনে হচ্ছে যেন সবার বাড়িতেই নয় অতিথি এসেছে নয় অনুষ্ঠান আছে বা সাফসাফাই চলছে তাই প্রচুর জামা কাপড় জোগাড় হলো আর সেই বোঝা বেচারা গাধার উপর চাপানো হলো আহ আজকে যেন বড্ড বেশি বোঝা হয়ে গেছে অবলা এই গাধার পিঠে কি করে নিয়ে যাব জানি না আমি বরং গাধার পাশে পাশে হাঁটি তাহলে নজর রাখতে পারবো চাই না যে রাস্তায় কিছু পড়ে যাক তাই ঘোড়ার পিঠে না চেপে ধোপা গাধার পাশে পাশে হেঁটে চলল বেচারা গাধা হাঁটতেই পারছে না এত ভারী বোঝা পিঠে যে তার মনে হচ্ছে যে পড়ে যাবে বেলা বাড়তে লাগলো আর গরমও থোপা ক্লান্ত হয়ে পড়ল বাপরে এত গরম আর এত হেঁটে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর পারছি না আমি এছাড়াও বাড়ি ফিরে কত কাজ করতে হবে আমাকে তাই এখানে একটু জিরিয়ে নিলেই ভালো হবে হয়তো এই কেন কি হয়েছে দেখো না আজ আমার পিঠে এত ভারী বোঝা যে মনে হচ্ছে পিঠটা ভেঙেই যাবে তুমি আমাকে একটু সাহায্য করো না আজ তো প্রভু তোমার পিঠে ওঠেনি আমার কিছুটা বোঝা তুমি নিয়ে নাও না তুমি নেবে কি একেবারেই না আমার কাজ হলো প্রভুকে নিয়ে যাওয়া তোমার কাজ বোঝা বই নিয়ে যাওয়া এ তো একেবারে সোজা হিসেব আহারে আমার গাধা আমার খুব খারাপ লাগছে তোমার উপরে এত বোঝা চাপানো ঠিক হয়নি কিছুটা বরং ঘোড়ার পিঠে চাপিয়ে দি আমি দুঃখিত বন্ধু আমি দুঃখিত কিন্তু জানি যে তুমিও বুঝবে যে বৃদ্ধ গাধাকে আজ একটু বিশ্রাম দেওয়া দরকার আমার এটাই পাওনা ছিল আগে যদি স্বার্থপর না হয়ে অর্ধেক বোঝা বইতে আমি রাজি হয়ে যেতাম তাহলে এরকম হতো না কিন্তু এখন নিজের কর্মফল ভুগছি তাই পুরো বোঝা একা বইতে হচ্ছে তাহলে তোমরা দেখলে বোঝা ভাগ করে নেওয়াটা সবসময় ভালো বন্ধুদের সাহায্য করো একসাথে কাজ করো তাহলে কারোর ওপরেই চাপ পড়বে না আর সব কাজ খুশি মনে তাড়াতাড়ি শেষ করা যাবে কুড়ে গাধা বহুকাল আগে ছোট্ট এক গ্রামে থাকতো এক ব্যবসায়ী সে বাজারে টাকার বিনিময়ে নানা জিনিস বিক্রি করত ব্যবসায়ীর কাছে ছিল একটি গাধা সে গাধার পিঠে বস্তা ভরে মাল চাপিয়ে বাজারে নিয়ে যেত ব্যবসায়ী নিজের গাধার খুব যত্ন করত ও জানতো যে ওর ব্যবসার জন্য এই গাধা খুবই জরুরি সে গাধাকে পরিষ্কার এবং সুস্থ রাখত ও গাধাকে খেতে দিত গাধাটি ছিল অল্প বয়স্ক এবং সুন্দর সে বেশ অনেকগুলো মালের বস্তা পিঠে নিয়ে বাজারে হেঁটে যেতে পারত কুঁড়েও ছিল গাধাটির কাজে একেবারেই মন ছিল না ওর একমাত্র ইচ্ছে ছিল সারাদিন বসে বসে খাওয়া আর ঘুমোনো হ্যাঁ আবার বাজারে যেতে হবে মনিবের একদিন ছুটি নেওয়া উচিত আমার ছুটি তো খুব ভালো লাগে ও ওর হয়তো বিশ্রামের প্রয়োজন নেই কিন্তু আমার তো আছে হ্যাঁ কিন্তু গাধাটি এটা বুঝতো না যে ব্যবসায়ী একদিনও ছুটি নিতে পারবে না যদি সে বাজারে না যায় তাহলে টাকা আয় করতে পারবে না আর তারপর খাবারও জুটবে না এমনকি গাধাটিরও বাজারে কোন জিনিসের চাহিদা বেশি সেই অনুযায়ী প্রতিদিন ব্যবসায়ী বাজারে নতুন জিনিস নিয়ে আসতো ডাল গম সবজি মশলা আর এমনকি ফলও ও প্রতিদিন গাধাটিকে গ্রাম থেকে হাঁটিয়ে নিয়ে আসতো প্রতিদিন বাজারে পৌঁছানোর জন্য ওদেরকে একটা নদী পেরোতে হতো ব্যবসায়ী নদী পার করার সময় গাধার উপর বিশেষ নজর দিত একদিন এক বন্ধু ব্যবসায়ীকে বলে যে বাজারে নুনের চাহিদা খুব বেড়ে গেছে আহা এই পরামর্শের জন্য ধন্যবাদ বন্ধু ভাবছি তাড়াতাড়ি নুন বিক্রি শুরু করব কিছুদিনের মধ্যে ব্যবসায়ী বারো বস্তা নুন বিক্রির জন্য জোগাড় করে ফেলে ও ছটা বস্তা নিয়ে আসে এবং গাধার পিঠে চাপাতে শুরু করে কিছুক্ষণ পর সে বুঝতে পারে ভারটা বেশি হয়ে গেছে গাধা হাঁটতে পারবে না ও ভারটা বোধ হয় ওর জন্য বেশি ভারী হয়ে গেছে আমি বরং একটা বস্তা নিচে নামিয়ে দিই তাহলেই ঠিক হয়ে যাবে গাধাকে কষ্ট দেবে না বলে ব্যবসায়ী ওর পিঠ থেকে একটা বস্তা নামিয়ে নেয় কিন্তু তা সত্ত্বেও গাধা হাঁটতে রাজি হয় না ব্যবসায়ী গাধার কথা ভাবত কিন্তু সে এও জানতো যে ও কুড়ে ও একটা লাঠি তুলে ওকে এক বাড়ি দেয় ও হচ্ছেটা আর করিস না অনেক আরাম করেছিস তুই আমাদের এবারে বাজারে যেতে হবে ওই দিন বাজারে ব্যবসায়ী সব নুনের বস্তা বিক্রি হয়ে যায় ও আমার বন্ধু ঠিকই বলেছিল নুনের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে তারপর ব্যবসায়ী প্রতিদিন নুন বিক্রি করতে শুরু করে ও বস্তা বস্তা নুন ভরে সেগুলোকে গাধার পিঠে চাপিয়ে দিত গাধাকে কখনো কখনো পাঁচটা বস্তা কখনো ছটা বস্তা বাজারে নিয়ে যেতে হতো খুশি না থাকলেও বাড়ি ফেরার সময় গাধা খুবই নিশ্চিন্ত থাকত যেহেতু ব্যবসায়ী সব বস্তা বিক্রি হয়ে যেত তাই তার পিঠে কোনো বোঝা থাকতো না কয়েকদিন এভাবেই কেটে যায় তারপর একদিন ব্যবসায়ী গাধার পিঠে ছটা নুনের বস্তা চাপিয়ে বাজারে রওনা দেয় নদীর সামনে পৌঁছে ব্যবসায়ী দেখে নদীর জল সামান্য বেড়েছে আজ আমরা খুব আস্তে আস্তে পার হব আমি এই ভরা নদীতে কোনোভাবেই পা হুড়কে পড়তে চাই না নদীর অর্ধেক পেরোনোর পর হঠাৎ একটা বড় পাথরে গাধার পা হড়কে যায় আর সে জলে পড়ে যায় আরে দেখে দেখে চলবি তো ব্যবসায়ী কোনো মতে গাধাকে টেনে উপরে তোলে এবং নদী পার করে যায় বাধা ভয় পেয়ে খুব ঘাবড়ে যায় কিন্তু তারপর ওর কিছু একটা মনে হয় বস্তাগুলো আমার পিঠে আছে তাহলে পিঠটা এত হালকা লাগছে কেন ও নদীতে জাদুই ক্ষমতা আছে গাধা এটা বুঝতে পারে না যে নদীর জলে কোনো জাদুই ক্ষমতা নেই ও যখন পড়ে যায় তখন সব নুন জলের সঙ্গে মিশে বেরিয়ে যায় আর সেই কারণে গাধার পিঠ হালকা হয়ে যায় এবার আর বস্তাতে একটুও নুন ছিল না ওহো আমার সব পরিশ্রম চলে গেল এবার আর আমি কি বিক্রি করব যাক বাবা আমার গাধাটার কোথাও লাগেনি এখন আর বাজারে গিয়ে কোনো লাভ নেই তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই আরে পিঠে আর কোনো ভারও নেই আর কোনো কাজও নেই সত্যি একটা জাদু হয়ে গেল বাজারে না যাওয়ার ফলে গাধা একটা গোটা দিন পেয়ে গেল আরাম করার জন্য ও খেয়ে ঘুম দেয় খুব খুশি হয়ে যায় পরের দিন ব্যবসায়ী আবার গাধার পিঠে ছটা বস্তা বসায় এবং ওকে বাজারে নিয়ে বেরোয় কালটা খুব ভালো ছিল আজ আবার আমায় কাজ করতে হবে কিন্তু আমি সেটা নাও করতে পারি পিঠের বোঝা কমিয়েও নিতে পারি আর বাড়ি ফিরে যেতে পারি ঠিক গতকালের মতো এই জলে জাদুর ক্ষমতা আছে আমি নিশ্চিত ও আমায় আবার সাহায্য করবে গাধা কি ভাবছে সেটা না জেনে ব্যবসায়ী তাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায় নদীর সামনে আসা মাত্র গাধা নিজে থেকে এগিয়ে যায় আর ব্যবসায়ী থামানোর আগেই ও একই জায়গায় গিয়ে ধপ করে বসে যায় আরে রে রে এটা আবার কি করছিস উঠে পড় কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে আবার জলের সাথে নুন মিশে যায় গাধার পিঠে কোনো বোঝা ছিল না গাধা আবার খুশি হয়ে যায় হয়ে গেছে পিঠে বোঝাও নেই আর কাজও করতে হবে না এটা হলো কি করে এক মিনিট এই গাধাটা কি জলে ইচ্ছে করে বসে গেল সত্যি বাবা ওটা কি কুড়ে আমি ওর এত খেয়াল রাখি আর ও তার এই পরিণাম দিচ্ছে আজ তুই বাড়ি চল আমি জানি তোর সাথে কি করতে হবে গাধার মনে হয় কাজ এড়িয়ে যাওয়ার ও এক দারুণ ফন্দি পেয়েছে কিন্তু ব্যবসায়ী ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছিল পরের দিন সকালে ব্যবসায়ী গাধার পিঠে আটটা বস্তা চাপিয়ে দেয় কিন্তু গাধা কোনো অভিযোগ করে না আটটা বস্তা কিন্তু পিঠে কোনো ভার মনে হচ্ছে না কেন আহ যাই হোক মালিকের যতগুলো ইচ্ছা ততগুলো বস্তা চাপা গিয়ে আমার পিঠে আমি তো আর বাজারে যাচ্ছি না ব্যবসায়ী চুপচাপ গাধাকে নিয়ে নদীর সামনে পৌঁছয় এইবার আমার জাদু শুরু নদী পার করার সময় বাধা আবার পাহড়কে একই জায়গায় ইচ্ছে করে পড়ে যায় কিন্তু আজ ব্যবসায়ী ওকে জল থেকে তোলার কোনো চেষ্টা করে না গাধা যখন জল থেকে উঠতে যায় তখন আমার পিঠ এটা কি হলো পিঠটা তো ভারী হয়ে গেল কেন ব্যবসায়ী ছিল খুবই বুদ্ধিমান সে জানতো গাধা আজকেও একটা কাণ্ড ঘটাবে তাই আজ গাধার পিঠে নুনের বদলে সে বস্তায় তুলো ভরে দেয় গাধা জলে বসা মাত্র তুলো জল শুষে নেয় এবং ভারী হয়ে যায় তুই ভেবেছিলিস আমাকে বোকা বানাবি এবার তোকে এই আটটা বস্তা নিয়ে বাজারে যেতে হবে আবার বাড়িও ফিরতে হবে কি বলছো এটা খুব ভারী পিঠটা তো ভেঙে গেল গাধা বুঝে যায় জলে কোনো রকম জাদুর কিছুই নেই সে তুলোয় ভরা আটটা বস্তা বাজারে নিয়ে যায় আবার বাড়িতেও ফেরত নিয়ে আসে সেই দিন থেকে গাধা আর জলে বসার সাহস করে না